সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন নবরণ শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম দূর মাদিনা দূর মাদিনা দূর মাদিনা অ্যালবামটিতে যারা কণ্ঠ দিয়েছেন শরীফ মাহমুদ মাইনুদ্দিন আল আজাদ হাবিবুর রহমান আকরাম হুসাইন ইব্রাহিম নাহিদ আব্দুর রহিম সোহাগ আব্দুর রহমান সাকি মোহাম্মদুল্লাহ ও তাইমুল ইসলাম শিশুশিল্পী হিসাবে যারা ছিলেন তৈয়বুর রহমান মাহফুজুল আলম ও আবুল বাসার অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ কারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব সার্বিক দিক নির্দেশনায় ছিলেন হাফেজ মাওলানা আজিজুল হক সাহেব হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব মাওলানা মনির হুসাইন সাহেব ও মাওলানা আল আমিন সাহেব সার্বিক সহযোগিতায় ছিলেন জামিয়া পাঞ্জাবি টেইলার্স বটতলা পুরানবাজার চাঁদপুর ও হোসেন মাহমুদ ধানুয়া মেডিসিন কর্নার প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন স্বপ্নরাশি অডিও রেকর্ডিং স্টুডিও আর উপস্থাপনায় ছিলাম আমি আবু নাইম শাকির আজকের মতো এখানেই শেষ কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফিজ